যে জেগে ওঠো জেগে ওঠো আজ ভূমিন হৃদয় রহমের ঝর্ণা ঝরে সিনান করে সেই ঝর্ণা ধারাতে সিনান করে সেই ঝর্ণা ধারাতে কাঁদো প্রভুর দ্বারে জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো আজ মুমিন হৃদয় রহমের ঝর্ণা ঝরে সিনান করে সেই ঝর্ণা ধারাতে সিনান করে সেই ঝর্ণা ধারাতে কাদো প্রভুর দ্বারে জেগে ওঠো জেগে ওঠো পাপি তাপিরা কদম চালাও সুপথে মনের কালিমা ধুয়ে যাক রহমতে পাপি তাপিরা কদম চালাও সুপথে মনের কালিমা ধুয়ে যাক রহমতে পাপি তাপিরা কদম চালাও সুপথে মনের কালিমা ধুয়ে যাক মাতে জীবনটা রাঙাও মহান প্রভুর নূরে জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো আজ ভূমি হৃদয় রহমের ঝর্ণা ঝরে সিনান করে সেই ঝর্ণা ধরাতে সিনান করে সেই ঝর্ণা ধরাতে কাঁদো প্রভুর দ্বারে জেগে ওঠো জেগে ওঠো যে পেল রমজানে জীবনে পেল না প্রভুর না যা যে পেল রমজানে জীবনে পেল না প্রভুর না যা ধ্বংস ধ্বংস ধ্বংস হোক তার জীবন মরণ বলেছেন বি হাজরা যে পেল রমজান এই জীবনে পেল না প্রভুর না যা ধ্বংস ধ্বংস ধ্বংস হোক তার জীবন মরণ বলেছেন নাবি হাজরা ক্ষমা পাবারে সুযোগ পাবে কি আবার সিয়াম সালাতে দূর হয়ে যা কাঁধা ক্ষমা পাবারে সুযোগ পাবে কি আবার সিয়াম সালাতে দূর হয়ে যা কাঁধা আবারে সুযোগ পাবে কি আবার সিয়াম সালাতে দূর হয়ে যা কাধা আলোর তরঙ্গ জাগাও প্রাণ সাগরে জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো আজ মুমিন হৃদয় রহমের ঝর্ণা ঝরে সিনান করে সেই ঝর্ণা ধরাতে সিনান করে সেই ঝর্ণা ধরাতে কাঁদো প্রভুর দ্বারে জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো আজ মুমিন হৃদয় রহমের ঝর্ণা ঝরে সিনান করে সেই ঝর্ণা ধরাতে সিনান করে সেই ঝর্ণা ধারাতে কাঁদো প্রভুর দ্বারে জেগে ওঠো জেগে ওঠো